ত্রয়োবিংশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ নরেন্দ্রের গান ঠাকুরের ভাবাবেশী নৃত্য রথাগ্রে কীর্তন ও নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে আসিয়া বসিয়াছেন মণি প্রভৃতি ভক্তেরা তাহার পদসেবা করিতেছেন নরেন্দ্র ভাবে পূর্ণ হইয়া তানপুরা লইয়া আবার গান গাইতেছেন প্রথম এসো মা এসো মা হৃদয় রমা পরাণ পুতলিগ হৃদয়ে আসনে হওমা আসীন নিরক্ষী তোমারে গো দ্বিতীয় মা ত্বং হি তুমি ত্রিগুণধারা পরাৎপরা আমি জানি গো ও দীন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখহরা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগদ্ধাত্রী গোমা তুমি অকুলের ত্রাণ কর্ত্রী সদাশিবের মনোরমা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গোমা তুমি সর্বঘটে অর্ঘ্যপুটে সাকার আকার নিরাকারা তৃতীয় এই করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা একজন ভক্ত নরেন্দ্রকে বলিতেছেন তুমি ওই গানটা গাইবে অন্তরে জাগিছ গোমা যামিনী শ্রীরামকৃষ্ণ বলিলেন দূর এখন ওসব গান কি এখন আনন্দের গান শ্যাম ও সুধা তরঙ্গিনী নরেন্দ্র গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা শ্যাম ও সুধা তরঙ্গিনী তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী ভাবনমত্ত হইয়া নরেন্দ্র বারবার গাইতে লাগিলেন কভু কমলে কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন ও গাইতেছেন ওমা পূর্ণ ব্রহ্ম সনাতনী অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করিলেন নরেন্দ্র ভাবাবিষ্ট হইয়া শাস্ত্রনয়নে গান গাহিতেছেন দেখিয়া ঠাকুর অত্যন্ত আনন্দিত হইলেন রাত্রি প্রায় নয়টা হইবে এখনও ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন প্রথম শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপ্ত কাঞ্চনকায় দ্বিতীয় চিনিব কেমনে হে তোমায় হরি ওহে বঙ্কু রায় ভুলে আছো মথুরায় হাতি চড়া জোড়া পড়া ভুলেছ কি ধেনু চড়া ব্রজের মাখন চুরি করা মনে কিছু হয় রাত্রি দশটা এগারোটা ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আচ্ছা আর সব্বাই বাড়ি যাও নরেন্দ্র ছোট নরেনকে দেখাইয়া এরা দুইজন থাকলেই হল গিরিশের প্রতি বলিলেন তুমি কি বাড়ি গিয়ে খাবে থাকো তো খানিক থাকো তামাক ওহ বলরামের চা করো তেমনি ডেকে দেখো না দেবে না সকলের হাস্য কিন্তু তুমি তামাক খেয়ে যেও শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন ঠাকুর গিরিশকে বলিতেছেন তোমাকে আর হরে পেলাকে বলি জোর করে কারুকে নিয়ে এসো না সময় না হলে হয় না একটি ভক্ত প্রণাম করিলেন সঙ্গে একটি ছেলে ঠাকুর সস্নেহে কহিতেছেন তবে তুমি এসো আবার উটি সঙ্গে নরেন্দ্র ছোট নরেন আর দু একটি ভক্ত আর একটু থাকিয়া বাটি ফিরিবেন